এবং আবু বকর রদেলাহ তালাহু লোকদেরকে সত্য সঠিক পথের সন্ধান দিয়েছেন হক ও ন্যায়ের পথ নির্দেশ করেছেন তাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন অতপর সাহাবাগণ এ আয়াত পড়তে পড়তে চলে গেলেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন রসুল মাত্র তার পূর্বে বহু রসুল গত হয়েছেন হতে কৃতজ্ঞ বান্দাদের পর্যন্ত সুরা আল ইমরান আয়াত নম্বর একশো